ফৌজি বাণিজ্য ফৌজি বাণিজ্যের আগের পর্বগুলোতে ব্যবসা বাণিজ্যে সেনাবাহিনীর জড়িয়ে পড়ার ইতিহাস পাকিস্তানের প্রভাব ব্যাংক এবং হোটেল ব্যবসার কথা আমরা শুনেছি আজ ষষ্ঠ পর্বে শুনব অবসর নেবার পর রাষ্ট্রের বেসামরিক কর্মচারীদের বিপরীতে সশস্ত্র বাহিনীর প্রতি বিশেষ পৃষ্ঠপোষকতার বিষয়ে সেনাবাহিনীর যোগসূত্র রয়েছে এমন ধরনের সব শিল্প ও বাণিজ্যিক উদ্যোগে বিনিয়োগকৃত সম্পদের সিংহভাগ এবং প্রাথমিক পুঁজি প্রধানত এসেছে সরকারের কাছ থেকে অবসরপ্রাপ্ত সৈনিকদের কল্যাণ তহবিলের যেটুকু সম্পদ উত্তরাধিকার সূত্রে বাংলাদেশের সশস্ত্র বাহিনী পেয়েছে তার তুলনায় বহুগুণ বেশি অর্থ এবং সম্পদ নতুন করে যোগান দিয়েছে সরকার এসব বাণিজ্যিক প্রকল্পে এই পুরা মিল কিন্তু কন্ট্রোল হচ্ছে এখান থেকে এই জন্য এটাকে বলা হয় সিসিআর সেন্ট্রাল কন্ট্রোল রুম একটা কম্পিউটার দিয়ে এবং একটা প্যানেল দিয়ে পুরা মিলের সমস্ত প্যারামিটার চেক করা হচ্ছে সিমেন্ট প্রোডাকশন কিন্তু অবসরপ্রাপ্ত অন্য কোনো সরকারি কর্মচারী বা কর্মকর্তার কল্যাণের জন্য সরকারের তরফে এত বিপুল আকারের কোনো হিতকর উদ্যোগ দেখা যায় না অন্য যে কোনো সরকারি কর্মচারী অবসর গ্রহণের পর যেসব পেনশন বা অবসরকালীন ভাতা ও সুযোগ সুবিধা পেয়ে থাকেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও সেগুলো একইভাবে পেয়ে থাকেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এম হাফিজউদ্দিন খান বলছেন সেখানে যদি আপনি যদি কম্পেয়ার করেন বেসামরিক কর্মচারী যারা রিটায়ার করে অবসরপ্রাপ্ত তাদের জন্য সরকার কি করে সেটা তুলনা করলে তো আপনার খুবই করুণ একটা চিত্র ফুটে উঠবে এখানে কিছুই করা হয় না প্র্যাকটিক্যালি এমন কিছুই না যেমন আপনার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আছে সেখানে সরকার বছরে এই বছরে দুই কোটি টাকা অনুদান দিয়েছে টোটাল আচ্ছা আর সেখানে সেনা কল্যাণ সংস্থা বা সেনাদের কল্যাণের জন্য অবসর সেনা কর্মচারীদের জন্য কত টাকা খরচ করেছে এই সমস্ত প্রতিষ্ঠান তো গড়ে উঠছে বেসিক্যালি সরকারি আনুকূল্যেই অর্থের আনুকূল্যেই গড়ে উঠেছে তারপর তারা ব্যবসা বাণিজ্য করেছে বড় হয়েছে বা কোনো সাথে বন্ধ হয়ে গেছে আবার নতুন করে প্রতিষ্ঠান চালু করা হয়েছে এগুলো কিন্তু স্বচ্ছতার অভাব রয়েছে সৈনিকদের অবসরকালীন জীবন ও তাদের পরিবারগুলোর কল্যাণের লক্ষ্যে এসব বাণিজ্যিক উদ্যোগে সেনাবাহিনীর আগ্রহী হবার কারণ কী সামরিক বাহিনীর অর্থনৈতিক কার্যক্রমের বিষয়ে বিশেষজ্ঞ military incorporated inside Pakistan's military economy বইয়ের রচয়িতা doctor Ayesha Siddiqa That, that itself has, uh, has layers of meaning. The very fact that the military decides to have autonomous control of resources to provide for welfare. I mean, there's never been a day when কল্যাণের এই যুক্তির অনেকগুলো পর্যায় রয়েছে সেনাবাহিনী যে নিজেদের পছন্দ মতো নিজেদের নিয়ন্ত্রণে সম্পদ গড়ে তোলার সিদ্ধান্ত নিচ্ছে এটাই তো একটা বড় বিষয় পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটো দেশেই তো সামরিক বাহিনীর সদস্যদের অবসর পরবর্তী কল্যাণের বিষয়ে রাষ্ট্র দেখে থাকে তাদের পেনশন দেওয়া সরকারের দায়িত্ব কিন্তু তারপরেও সেনাবাহিনী নিজেদের জন্য আলাদা সম্পদ তৈরির যে উদ্যোগ নিয়েছে তার ফলশ্রুতিতে সামরিক বাহিনীর অর্থনৈতিক স্বার্থ যে রাজনৈতিক মাত্রা লাভ করবে সেটা তো শুধু সময়ের ব্যাপার মাত্র সামরিক বাহিনীর ভ্রাতৃত্ববোধ এবং রাজনৈতিক সরকারগুলোর কাছ থেকে বাড়তি সুবিধা আদায় করে নেবার বিষয়টি যে শুধুমাত্র বাংলাদেশ বা পাকিস্তানে ঘটে থাকে তা নয় বরং পাকিস্তান এবং বাংলাদেশে সামরিক বাহিনী অন্য কয়েকটি দেশের অভিজ্ঞতার সমন্বয় ঘটাচ্ছে বলে মনে করেন ড Ayesha Siddiqa it's a crossbreed between the Chinese, Indonesian slash Turkish model. Now, the Turkish model is that money is taken, you know, um, pension funds and then reinvested. without uh, the military personnel actually getting uh, dirtying their hands এটা চীন ইন্দোনেশিয়া এবং uh, তুরস্কের মডেলের একটি সংমিশ্রণ তুরস্কের uh, মডেলটি হচ্ছে পেনশন তহবিলের টাকা নিয়ে তা পুনর্বিনিয়োগ করা তবে সেনাবাহিনী সেখানে কর্পোরেট ব্যবস্থাপনার ময়লা নিজেদের হাতে লাগায় না তারা নির্ভর করে পেশাদারদের ওপর কিন্তু চীন এবং ইন্দোনেশিয়ায় সামরিক বাহিনী নিজেরাই এতে গভীরভাবে জড়িত চীনের সেনাবাহিনী এখন আর সেবা খাতে সম্পৃক্ত নেই তবে উৎপাদনমুখী শিল্পে তারা জড়িত পাকিস্তান হচ্ছে এই দুয়ের সংমিশ্রণ সেনাবাহিনী এখানে যেমন সরাসরি বাণিজ্যে জড়িত তেমনি পরোক্ষভাবেও তারা বিভিন্ন প্রকল্পে বাণিজ্যিক স্বার্থ বজায় রেখেছে বাংলাদেশের মডেলও প্রায় এরকম বলেই আমার ধারণা অবসর জীবনের কল্যাণের কথা বলে সেনাবাহিনী নিজেদের পছন্দে এবং নিয়ন্ত্রণে সম্পদ গড়ে তোলার কারণে রাষ্ট্রের উপর তার প্রভাব যে খুব একটা সুখকর হয়নি তার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠী হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক রিপোর্টে তার নির্মম প্রতিফলন দেখা যায় সামরিক বাহিনী নিয়ন্ত্রিত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো দেশটিতে বাণিজ্যিক লালসাতাড়িত হয়ে দুর্নীতি মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধমূলক নানা কর্মকাণ্ড জড়িয়ে পড়ে এরপর গণরোষের কারণে দুই সালে দেশটির পার্লামেন্ট আইন করে পাঁচ বছর সময় বেঁধে দেয় যে ওই সময়ের মধ্যে সশস্ত্র বাহিনীকে সব ব্যবসা ছেড়ে দিতে হবে কিন্তু তা আজ পর্যন্ত হয়নি কেন তা সম্ভব হয়নি জানতে চেয়েছিলাম ওই রিপোর্টের রচয়িতা হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র ফেলো লিসা মিসৌলের কাছে This has been a huge disappointment, and people in Indonesia are quite upset about it as well. It's been very frustrating. There are huge interests at stake and people who don't want to give up the, এটা একটা বড় হতাশাজনক বিষয় এবং ইন্দোনেশীয়রা সেজন্যে অত্যন্ত হতাশ এখানে বিরাট স্বার্থের বিষয় রয়েছে একটা গোষ্ঠী আছে যারা চায় না এই ব্যবস্থাটার ইতি ঘটুক যে ব্যবস্থায় তারা সম্পদশালী হতে পারবে এছাড়াও সরকারের তরফে যুক্তি দেওয়া হয়েছে আইনগত জটিলতার আসলে বিষয়টি হচ্ছে রাজনৈতিক ইচ্ছার অভাব ইন্দোনেশীয় সমাজে সেনাবাহিনী এখনও অত্যন্ত ক্ষমতাবান একটি প্রতিষ্ঠান এগুলো তাদের হাত থেকে নিয়ে নিলে তারা ক্ষুব্ধ হতে পারে এই চিন্তার কারণে এক ধরনের অনীহাও রয়েছে রাজনৈতিক নেতৃত্ব সেজন্য বিষয়টিতে তেমন একটা জোর দেয়নি যে কারণে পাঁচ বছর পর একটা নতুন পদক্ষেপ হিসেবে যা ঘোষণা করা হয়েছে তা হল একটি নতুন কমিটি গঠন যে কমিটি তাদের বাণিজ্যের গতিবিধির ওপর নজর রাখবে যাতে অতীতের মতো অন্যায় কাজগুলো আর না হয় বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর সম্পৃক্ততা সম্পর্কে সামরিক বাহিনীর ভিতরে কি ধারণা পোষণ করা হয় সেটা অবশ্য জানা দুষ্কর বাংলাদেশে সেনাবাহিনীর বাণিজ্য সংশ্লিষ্ট ভূমিকা নিয়ে কোনো গবেষণার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তবে ব্যক্তিগত পর্যায়ে এ বিষয়টি আলোচনায় কর্মরত সেনা কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি লক্ষ্য করা গেছে অবসরপ্রাপ্ত সেনাপতিদেরও কেউ কেউ বিষয়টিতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন আর প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ Bangladesh institute of peace and securities স্টাডিজের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম মনিরুজ্জামান বলছেন ব্যবসা বাণিজ্যের সেনাবাহিনীর এ ধরনের ভূমিকা তাদের পেশাদারী চরিত্রে ব্যত্যয় ঘটাতে পারে আমার এখানে একটা বড় ধরনের প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান চালানোর জন্যে সেনাবাহিনীর কি দক্ষতা আছে কিনা এবং করার প্রয়োজন আছে কিনা কারণ এগুলোই খুবই বড় এবং সফস্টিকেটেড ব্যবসা একটা হোটেল পাঁচ তারা হোটেল চালানো বা একটা বড় ব্যাংক পরিচালনা করা এটা সাধারণ জনবল দিয়ে করা অনেক সময় এত সম্ভব হয় না এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর কাছে যে তাদের যে জনবল আছে তাদের উপর একটা নতুন চাপ সৃষ্টি হয় অনেক সময় দেখা যাচ্ছে যে ব্যবসার যে দক্ষতার প্রয়োজন সে দক্ষ জনবল হয়তো সেনাবাহিনীর কাছে নাই অথবা এমনও হতে পারে যে এসব ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে সৈনিক সুলভ যে কতগুলো ভ্যালু সিস্টেম থাকে সেগুলোর উপর একটা আঘাত আসতে পারে সেনাবাহিনী অনেক সময় তাদের ব্যবহার্য রসদপত্রের সরবরাহ ব্যবস্থা অন্যের উপর নির্ভরশীল না রেখে নিজেরাই নিজেদের প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনের প্রকল্প হাতে নিয়ে সেগুলো বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে থাকে এক্ষেত্রে সামরিক পশু খামারের মতো প্রকল্পের কথা উল্লেখ করা যেতে পারে বাংলাদেশ সরকারের সাবেক একজন অর্থ সচিব জানিয়েছেন যে সাভারের সামরিক পশু খামারের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য একবার বাজেটে বিশেষ বরাদ্দ চাওয়া হলে তিনি যখন তার যৌক্তিকতা জানতে চেয়েছিলেন তখন ওই প্রস্তাবের সাথে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তা তাকে জানিয়েছিলেন যে সৈনিকদের জন্য নিয়মিত দুধ প্রয়োজন এবং খোলা বাজার থেকে তা কেনা হলে শত্রুরা তাতে বিষ মিশিয়ে দিতে পারে সেই যুক্তিটি তখন নাকচ করে দেওয়া হলেও সামরিক বাহিনীর ওই খামার এখনও রয়েছে এবং তার সম্পদ মূল্য কয়েক শত কোটি টাকা ছাড়িয়ে যাবে সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় রসদ যোগান দেবার এই সংযোগ শিল্প বা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের প্রয়োজনীয়তাকেও মানতে নারাজ জেনারেল মনিরুজ্জামান ব্যাকওয়ার্ড সাপ্লাই লিঙ্কেজের কথা এটা একটু পুরোনো কনসেপ্ট যে কোনো আর্মিকে মেনটেন করার জন্যে এখন যে যুগটা এসছে সেটা হচ্ছে আউটসোর্সিংয়ের যুগ বড় ধরনের কোনো সেনাবাহিনী তারা নিজেরা আর এখন এসব জিনিস নিজেরা প্রডিউস করে না যেহেতু ব্যবসায়িক ভিত্তিতে এটা আউটসোর্স করা ম্যানেজমেন্টের দিক থেকে অর্থের দিক থেকে এবং ব্যবস্থাপনার দিক থেকে সব দিকে অনেকটা সহজ এবং লাভজনক হয় এই কারণে আমরা দেখব যে যুক্তরাষ্ট্রের মতন বড় সশস্ত্র বাহিনী তারা নিজেরা কোনো কিছু প্রডিউস করে না তারা সম্পূর্ণভাবে জিনিসটাকে আউটসোর্স করে দিয়ে থাকে এমনকি তারা দেখা যাচ্ছে যে সেনাবাহিনীর যে রসদ বা যে খাদ্যদ্রব্য সরবরাহের ব্যাপারটা সেটাও নিজেরা অনেক অনেক দেশে করে না আর এটাওকে কমপ্লিটলি আউটসোর্স করে দিয়েছে এবং আউটসোর্সিং ম্যানেজমেন্টে হচ্ছে এখন বর্তমান ম্যানেজমেন্টের একটা বড় পন্থা জেনারেল মুনিউজ্জামান পাশ্চাত্যের বৃহৎ সামরিক শক্তিগুলোর দৃষ্টান্ত উল্লেখ করে বলেন যে সেসব দেশে এমনকি সমরাস্ত্র তৈরির শিল্প বা ডিফেন্স ইন্ডাস্ট্রিও এখন বেসরকারি খাতের ওপর ছেড়ে দেওয়া হয়েছে সেসব দেশে সেনাবাহিনী শুধুমাত্র গবেষণা ও অস্ত্রের উন্নয়ন কাজের মধ্যেই নিজেদেরকে সীমাবদ্ধ রেখেছে বাংলাদেশে প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীর এসব বাণিজ্যিক উদ্যোগে জড়িত হবার বিষয়ে বারবার যোগাযোগ করেও সেনাপ্রধান বা সেনা সদরের কোনো বক্তব্য পাওয়া যায়নি আর বিষয়টি সম্পর্কে সরকারের নীতি কি তা জানার চেষ্টা চালিয়েও খুব একটা এগুনো যায়নি জাতীয় সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি এম ইদ্রিস আলী ক্ষমতাসীন আওয়ামী লীগেরই একজন মিস্টার আলী বাংলাদেশে সামরিক বাহিনীর এসব বাণিজ্যিক উদ্যোগে জড়িত হওয়ায় কোনো সমস্যা দেখেন না আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট বা সেনা কল্যাণ সংস্থা যে কাজগুলি করছে এগুলির মূল উদ্দেশ্য হলো সেনাবাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে যারা আছে বিভিন্ন লেভেলে এবং যারা রিটায়ার্ড আছে তাদের ওয়েলফেয়ারের কিছু ব্যবস্থা করা এরা কিছু কিছু কাজ করছে খুব ভালো করছে আমি যতদূর জানি তবে আমি মনে করি যে এই কল্যাণমূলক যে কাজগুলি করা হোক এগুলির একটা পরিসীমার মধ্যে থাকা উচিত একটা পরিসীমার মধ্যে থাকা উচিত এবং এটা এটা যেন সেনাবাহিনী বলেন বা বিমান বাহিনী বলেন নৌবাহিনী বলেন তাদের এই ধরনের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস যেটাই থাকুক এটার জন্য ভিন্ন ডেডিকেটেড লোকজন আছে থাকা উচিত এটা যেটা আমি বুঝি যে এটা একটা ব্যালেন্স হওয়া দরকার সেটা হলো যে মূল কাজ যাতে কোনো ক্রমে বিঘ্নিত না হয় এই কাজগুলির জন্য সেনাবাহিনীর বিভিন্ন বাণিজ্যিক উদ্যোগ নিয়ে এই ধারাবাহিকে এ পর্যন্ত যেসব প্রকল্পের দিকে আমরা নজর দিয়েছি সেগুলোতে তাদের অংশগ্রহণ হচ্ছে পরোক্ষ কিন্তু নানা ধরনের কল্যাণমূলক ট্রাস্টের বাইরে সশস্ত্র বাহিনী সরাসরি নিয়ন্ত্রণ নিয়ে পরিচালনা করছে এমন প্রকল্পও রয়েছে সে প্রসঙ্গ ফৌজি বাণিজ্যের সপ্তম পর্বে